আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই আধুনিকতা মানে হলো পর্দা ছাড়া নারী আধুনিকতা মানে হলো ব্রেক ছাড়া গাড়ি আধুনিকতা মানে হলো অবাধে মেলামেশা আধুনিকতা মানে হলো পার্কে পার্কে বসা আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো অবৈধ প্রেম করা মদের আসর গড়া নিজে পার্টির আসর বিয়ের আগে বা আসর নারীর স্বাধীনতা অযথাই মিথ্যা বলা এসব নাকি আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই আধুনিকতা মানে হলো সমান পুরুষ নারী আধুনিকতা মানে হলো বিলাস বহুল গাড়ি আধুনিকতা মানে হলো তাগুতের অনুসরণ আধুনিকতা মানে হলো দিন ইসলামকে বর্জন আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো বদকোরানের শিক্ষা নেই দুনিয়া বিদীক্ষা মুক্তা তাড়ি ছাড়া প্যান্ট শার্টাই পরা শুধুই নাস্তিকতা ধর্মে আঘাত করা এসব নাকি আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই আধুনিকতা মানে হলো তাকধীনাধীন গান আধুনিকতা মানে কেউ দিচ্ছে বিড়ি টান আধুনিকতা মানে হলো নারীকে পণ্য করা আধুনিকতা মানে কাঁধে কাঁধ মিলাবে তারা আধুনিকতা মানে হলো তাক দিনাধীন গান আধুনিকতা মানে কেউ দিচ্ছে বিড়ি টান আধুনিকতা মানে হলো নারীকে পণ্য করা আধুনিকতা মানে কাঁধে কাঁধ মিলাবে তারা আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো নারীর ফ্যাশন করা নারীর স্বাধীনতা দুনিয়া বিবর বড় ডিগ্রি ইমানকে করা বিক্রি তার বিজয় দিন ইসলামকে বিদায় এসব নাকি আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই আধুনিকতা মানে সংসদে গালাগালি আধুনিকতা মানে রাজনীতির মিথ্যা বলি আধুনিকতা মানে জনগণকে দেওয়া ধোকা আধুনিকতা মানে জনগণকে বানায় বোকা আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো সংবিধান সংশোধন করা বিসমিল্লা বাদ দেওয়া আর দিও না সালাম হাই হ্যালো প্রণাম ইসলামী রাজনীতি নিষিদ্ধ ধর্ম নিরপেক্ষ প্রসিদ্ধ এসব নাকি আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে লাজি এই সমাজটা আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে আধুনিকতা হাইরে হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই হাইরে হাইরে হাই আধুনিকতা মানে হলো অশ্লীল সিনেমা ছবি আধুনিকতা মানে হলো নাস্তিকপন্থী কবি আধুনিকতা মানে হলো শিক্ষা নামে যৌনতা আধুনিকতা মানে হলো শিখাই উদারতা আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো আধুনিকতা মানে হলো ভোরকা নিষিদ্ধ করা অরুণা গলায় পেঁচিয়ে রাখা লিখনির নামে অশ্লীল ভাষা আকাশ কুসুম আশা বুদ্ধিজীবী নামে পাগলামি জাতিকে করা বিপদগামী এসব নাকি আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা তোর প্রেমে পড়ে মাতালাজি এই সমাজটা আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে আধুনিকতা হাই রে হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে রে রে রে রে রে রে রে রে রে হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই হাই রে হাই হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই